আমরা অনেকেই বরকত বুঝি না বরকত বলতে আমি মনে করি যে আমার পকেটের মধ্যে টাকা বেশি আছে কিনা ভুল কনসেপ্টই ভুল চিন্তা চেতনা উপলব্ধি ভুল কোটি কোটি টাকা থাকার পরেও কোনো কাজে আসবে না যদি আল্লাহ সুবাহ আপনাকে সত্যিকার যে বরকত রয়েছে সেই বরকত যদি আল্লাহ হাবুল আলমিন না দিয়ে থাকেন তাহলে যতই টাকা থাকুক না কেন আপনার কাছে এর মাধ্যমে আপনি বরকত হাজির করতে পারবেন না আর যদি পকেটে এক টাকাও না থাকে আপনি দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ বরকত যদি আল্লাহ রাবুল আলমিন দিয়ে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে মানে আপনার মনে হয় যেন বিশাল মানে এই বিশাল আকাশ পরিমাণ বরকত আপনি উপলব্ধি করতে পারবেন যেটি দুনিয়ার কেউ উপলব্ধি করতে পারবে না